তথাপি মহাপ্রভু আমাদের সাবধানের জন্য আর এক লীলা করেছেন সেটা কি না একটা বাচ্চাকে প্রায় গম্ভীরা আসতেন তাকে আদর করতেন পরবর্তীকালে তিনি ধ্যানচাঁদ হয়েছিলেন আমরা খবর পেয়েছি সে বাচ্চাটাকে আদর করতেন মহাপ্রভু সামনে আসে স্বরূপ গোসা একদিন অত্যন্ত তীব্র বাচ্চাটাকে এই আসবি না এখানে বাচ্চা কি শোনে নাকি একে পড়ার পর অখিলেশের এত সুন্দর আরে যে বস্তুটার প্রতি অনন্ত জগতের আকর্ষণ মহাপ্রভু ভগবান স্বয়ং কৃষ্ণ কথাটা মানি তো সর্বজগৎকে আকর্ষণ করে তো এত এই সুন্দর ভগবান তার প্রতি বাচ্চাটা রোজ আসে মহাপ্রভা তাকে বলে নানা রকম কথা বলেন টুকটাক তারপর চলে যায় এখন স্বরূপ ঘোষে সেদিন রেগে গিয়ে বলছেন স্বরূপ ইয়ে দামোদর দামোদর বলছে স্বরূপ গোসাই না দামোদর দামোদর বলছেন গোসাই গোসাই এবার তোমার নাম জগতে সব ঘোষণা হবে ভালো মহাপ্রভু বলছেন দামোদর কি বলতে চাও না বলি সব বোঝো তুমি পরাৎপর অখিলেশ্বর তোমাকে কি কোনো দুঃস্পর্শ করতে পারে কিন্তু লোক কানাকানি বাতে দেহ অবসর লোকে যে কানাকানি করতে পারে এই কথাতে অবসর দাও এটা সুযোগ দিও না ভগবান সবই জানেন বলছি এই বাচ্চাটা তোমার কাছে রোজ আসে তোমার কোনো দোষ তুমি তো ভগবান তুমি শিক্ষার জন্য জগতে এসছো এই বাচ্চাটা আসে বাচ্চাটা তো কোনো দোষ নেই কিন্তু বাচ্চাটার মা আছে অল্প বয়সে বিধবা সুন্দরী রমণী সে তপস্বিনী ভালো ভজন করে কিন্তু তার কোনো দোষ নেই কিন্তু তার একটাই দোষ সে সুন্দরী সমাজের লোক বলবে এই বাচ্চাটা আসে মানে হচ্ছে ওর মায়ের সঙ্গ হবে ভগবানের প্রতি দোষারোপ করবে ভগবানকে পর্যন্ত দোষারোপ করে কৃষ্ণকে দোষারোপ করে না সমাজের লোক কৃষ্ণকে দোষারোপ করে না মহাপ্রভুকে দোষারোপ করেন তাহলে একটা সাধু তাহলে কত অ্যাকিউরেটভাবে জীবনযাপন করবে চিন্তা করে বা কীভাবে জীবনযাপন করতে হয় একটা সাধুকে চিন্তা করলে পাগল হয়ে যাবে প্রভুপাত লাইব্রেরিতে রয়েছেন নিজের লাইব্রেরিতে তখন তিনি ব্রহ্মচারী ছিলেন সাদা কাপড় লাইব্রেরিতে কাজ করতে করতে হঠাৎ অসমদীয় গুরুপাত বা ভক্তিপ্রমোদ পরিবেশ তখন তিনি ব্রহ্মচারী ছিলেন হঠাৎ খবর পাচ্ছে কানে শুনতে পাচ্ছে বউপা চিৎকার করছে কেউ কি নেই কেউ কি নেই এখানে কেউ কি নেই গুরুপাদ বলে ই বাবা ই চিৎকার করছেন গেলে কেউ কি নেই মানে ছুটে গেছেন লাইব্রেরিতে গিয়ে দেখেন তার মায়ের মতো বয়স একজন দিদি তার বর্দি সবচেয়ে বড় ভক্তিময় ঠাকুরের মেয়ে পূর্বাশ্রমে আমরা ভক্তিময় ঠাকুর ছেলে মেয়ে এইসব কথাটা উচ্চারণ করি না আপনাকে বলার জন্য বোঝাবার জন্য বলতে হলো সেখানে ঢুকেছেন ভাইকে কিছু একটা কথা বলতে তাই চিৎকার করছেন ওই যে মায়ের সমান দিদি সেটুকু তাতে বহুবার চিন্তিত আমি আচার্যের কাজ করছি সাবধান আমাদেরকে জীবনে ওইটা প্রয়োগ করতে হয় যখন জলন্ধর আদি বিভিন্ন জায়গায় কথা বলতে যেতে হয় ওখানকার মারা খুব সরল কিছু না বলে দুম করে ঢুকে পড়বে ঘরে কোনো কথা শুনবে না এই জন্য এক ব্রহ্মচারীকে একদম পাশে রাখা হয়েছে তুই থাকবে আমার সিগনাল ছিল আমার সিগনাল এটার নাম ছিল সেটা নাম ধরে জয় গৌর যেই বলবো সঙ্গে সঙ্গে ব্রহ্মচারী বুঝে মহারাজ ঘরে কেউ ঢুকে পড়ছে কোনো মা সঙ্গে সঙ্গে চলে আসবে ইসাগো বসো ও মাটা কথা না বলে যাবে না তা ততক্ষণ ওই ব্রহ্মচারের পাশে বসে থাকবে তো এইগুলো যদি আমরা শিক্ষা না করি আর শিক্ষা না দিই যদিও আমার যদি ভগবান গুরু কৃপা যদি কোনো অসুবিধা নাও হয় তথাপি কেউ তো বলতে পারে সেই সুযোগটা আমি দিতে পারবো না সেই আমার নিয়মে অত্যন্ত কঠোর ভজনের স্থানে কাউকে জায়গা থেকে কোনোরকমভাবে ঢুকতে দেবো না কোনো কিছু হবে না যা হওয়ার অন্য সময় বাইরে তো এইগুলো আচরণগুলো আমাদের গুরুবর্গের থেকে শিক্ষা করতে হয়েছে আর জানেন সব পুরনো কত গুরুবর্গের আচরণ দেখেছেন তাহলে আমরা দেখলাম হরৌ অভক্তস্ব কুত মহৎগুণা মহৎগুণ থাকতে পারে না হরি অভক্তগণের ভেতরে আর এখানে যমরাজ মহারাজ সাবধান করে দিচ্ছেন তাদেরকে নিয়ে আসবে যারা জন মুকুন্দ চরণারবিন্দের রস আস্বাদন করেন না যারা তাদেরকে নিয়ে আসবে আর যারা নিষ্কিঞ্চন পরমহংসকুল তাদের সঙ্গ করে না যেসব বদ্ধজীব মুকুন্দ পদারবিন্দ মকরন্দ রসাদ অজস্রম নিষ্কিঞ্চনৈর পরমাংশ কুলৈর অসঙ্গই কোনো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ তারা করে না বদ্ধ অবস্থায় রয়েছে খাচ্ছে যাচ্ছে নরকে যাচ্ছে এই ব্যক্তিগুলোকে আমার কাছে আনবে যারা গুরু বৈষ্ণবের প্রসঙ্গে সঙ্গে সংযুক্ত নয় তাদেরকে নিয়ে আসবে আমার কাছে আর তাদেরকেই যমরাজ বলছেন আমার কাছে আনবে অন্য কাউকে আনবে না বলছেন আবার আরো পরিষ্কার করে বলছেন জিহান ভক্তি ভগবত গুণ নাম ধেয়ম চেতশ্চ ন স্মরতি তচ্চরণারবিন্দম কৃষ্ণায়নো নমতি যচ্ছির এক একদাপি তানানধমসত অকৃত বিষ্ণু কৃত্বান কি বলছেন জিহ্বান ভক্তি ভগবদ গুণ নাম ধীয়ম যে জিহ্বা কখনোই ভগবানের নাম উচ্চারণ করেনি জিহ্বান ভক্তি ভগবদ গুণ নাম ধীয়ম চেতশ্চ ন স্মরতি তচ্চরণারবিন্দম কৃষ্ণায়নো নমতি যৎসির এক একদাপি তানম তান আনায়ধ্যমাসত অকৃত বিষ্ণু কৃত্বান বলছেন জিহ্বা যার কোনোদিনই কৃষ্ণনাম গ্রহণ করে নাই চিত্ত যার কৃষ্ণের চরণার বিন্দুকে স্মরণ করে নাই তাদেরকে কৃষ্ণায়ন নমতি যৎসির কৃষ্ণকে কোনোদিন নমন নমন করেনি দণ্ডবোধ করেনি তাদেরকে যারা বিষ্ণু সংক্রান্ত কোনো স্বীকৃতি করে নাই তাদেরকে আমার কাছে নিয়ে আসবে এখন যমরাজি মহারাজ এরমভাবে আকাশে দিয়ে করে ক্ষমা চাইছে প্রভু ক্ষমা করো তোমার যে নাম গ্রহণ করেছিল অজামিল তাকে আমার এই যে আমার যে যমদূত এরা আমার যে দূত এরা ধরতে গেছিল তুমি ক্ষমা করো কে ক্ষমা যে তৎক্ষম্মতাম স ভগবান পুরুষ পুরাণ নারায়ণ স পুরুষৈর্যদ অসৎকৃতম ন বিদুষা নবিদুষাম রচিতাঞ্জলিনাম ক্ষান্তির্গরিয়সি নম পুরুষায় ভুমনে বলছেন হে ভগবান আমার ভৃত্যগণ অন্যায় করে ফেলেছে ধরতে গেছিল আর জানে না তা তো আর জানে এসব তত্ত্ব ক্ষমা করো লোক মাহাত্ম তারা জানে না তোমার নাম তোমার মহিমা অবগত না হতে অপরাধ করেছি আমি কেননা মালিকের মালিকের ভৃত্যগণ রিপ্রেজেন্টেটিভ যে অন্যায় করবে মালিকের আসবে প্রতিনিধির কোনো দোষ থাকে না প্রতিনিধিকে যিনি বাঁধিয়েছেন তার দোষ হবে হ্যাঁ ওই জন্য বলছি অপরাধ করেছি বদ্ধাঞ্জলি হয়ে প্রার্থনা করেছি অপরাধ আপনি মার্জন করুন সেই ভগবান সর্বাপেক্ষা মহান তাহাতেই অবশ্যই ক্ষমাগুণ আছে তিনি আমাকে ক্ষমা করতে কেন পিছপা হবে সেই পরম পুরুষকে আমি দণ্ডবোধ করি সেই জন্য বলছেন তৎক্ষমতাম স ভগবান পুরুষ পুরাণ নারায়ণ স পুরুষৈর যদসৎ কৃতম ন আমরা আমরা আমি ভুল করে ফেলেছি আমরা আমার লোকরা সানাম অহো ন বিদুষাম রচিতাঞ্জলি নাম ক্ষান্তির গরিয়সি নমহা পুরুষায় ভুমনে তসমাদ সংকীর্তনম বিষ্ণুর জগৎ মঙ্গলম মংহসাম মহতামপি কৌরব্য বিদ্বৈকান্তি কনিষ্কৃতম কি বলছেন তসমাদ সংকীর্তনম বিষ্ণুর জগদমঙ্গল মংহসাম মহতামপি কৌরব্য বিদ্বৈকান্তি কনিষ্কৃতম এর চেয়ে বড় আর কোনো মঙ্গলের রাস্তা নেই তাসমা সংকীর্তনম বিষ্ণুর জগৎ মঙ্গলমং হাসাম অনন্ত এই জগতের সমস্ত অমঙ্গলকে নাশ করতে পারে একমাত্র হরিনাম ভগবান সাধুগণ যে চিৎকার করে হরিনাম সংকীর্তন করেন সেই ধ্বনি আকাশ বাথা মুখরিত হয়ে স্বর্গে যে দেবতারা আছেন তারাও পবিত্র সবাই চোদ্দ ভবনে কোনো অসুবিধে নেই এইভাবে জগৎ পবিত্র হয় ত্রিভুবন পবিত্র হয়ে যায় বা এক গুরু বৈষ্ণব যখন নৃত্য করেন সংকীর্তন করেন সেই সংকীর্তনের দ্বারা জগৎ পবিত্র হয়ে যায় শাস্ত্রের প্রমাণ আছে পদ্মাবলী এই পদ্মপুরাণ আদি সব কিছুতে বলছেন তসমাৎ সংকীর্তনাম বিষ্ণুর জগৎ মঙ্গলমঙ্গসাম মহতাম অপি কৌরব বিদ্যই কান্তিক নিষ্কৃতম এর চেয়ে বড় পাপ এই সমস্ত দূরীকরণের জন্য এত ভালো পন্থা আর কিছু নেই সমস্ত জগৎ নিশ্চয় জানিও তদ দ্বারা মহৎ পাপ সকলের ঐকান্তিক নিষ্কৃতি হয়ে থাকে কিন্তু যেসব যেসব আমরা আগের দিন আলোচনা করেছিলাম সেখানে তপস্যা ব্রত এই সবগুলো বলেছেন আগে আলোচনা করেছিলাম এইসব ব্রত তপস্যা আদি ততটা পরিমাণে পবিত্র করতে পারবে না ততটা পরিমাণে পবিত্র করার সামর্থ্য এর মধ্যে নাই ততটা পরিমাণে পুরস্কার এই জন্য বলছেন সবচেয়ে ভালো সম্ভব হয় এইভাবে যদি ভগবান নাম গ্রহণ করে ভগবান নামের দ্বারা সবচেয়ে বেশি পবিত্র হওয়া যায় ইত্যাদি কথা আমরা আলোচনা করলাম এখন অজামিনের উপেক্ষান থেকে কি কি মোটামুটি একটা দিগদর্শন যদিও সম্যক আলোচনা আমি করতে পারলাম না ক্ষমা প্রার্থনা করছি মোটামুটি বোঝা গেল অজামিলের উপেক্ষান থেকে অজামিলের কাহিনী থেকে এই ঘটনা থেকে ভাগবতী মহাপুরাণ আমাকে কি শিক্ষা দিতে চাইছেন গৌরাঙ্গের শিক্ষার আলোতে আমরা কিছু বুঝলাম এখন ফিরে যাচ্ছি প্রচেতার প্রসঙ্গ আমরা আলোচনা করেছিলাম চতুর্থ স্কন্ধে প্রচেতার প্রসঙ্গ সম্বন্ধে বলেছিলাম প্রাচীন বারহি তার যে ছেলেপেলে এরা যে দশজন প্রচেতা তারা সংসার করবেন কিন্তু এই প্রজা প্রজাপতি কর্ম করবার জন্য প্রথমে দশ সহস্র বছর তপস্যা করবার জন্য সমুদ্রে চলে গেছিলেন সমুদ্রের তলায় বসে ভজন করবার জন্য চলে গেছিলেন সেই সময় আপনারা শুনেছেন শঙ্কর ভগবানের সঙ্গে তাদের দেখা তার দেখা হয়েছিল শঙ্কর ভগবান কৃপা করেছিলেন সেটাকে রুদ্র গীতা বলা হয় রুদ্র গীতা রুদ্র ভগবান কৃপা করেছিলেন এসব প্রসঙ্গ চলে গেছেন পরবর্তী সময়ে তারা যখন তপস্যা করে দশ হাজার শঙ্করের উপদেশ পেয়ে এবার জলের তলায় গিয়ে তপস্যা করেছিলেন তপস্যা করার পর ভগবত দর্শন হয়েছিল তাদের তারা যখন জল থেকে উঠেছিলেন ওঠার পরে দেখেন পৃথিবীতে একেবারে গাছপালা দিয়ে পূর্ণ চলবার কোনো জায়গা নেই কোনো একটা দেখতে পাচ্ছেন না কোথায় এত গাছপালা দিয়ে ভর্তি হয়ে গেছে তখন তারা কি এই চলবার পর্যন্ত জায়গা নেই সঙ্গে সঙ্গে তাদের তেজের দ্বারা মুখ থেকে অনল বার করে সে গাছপালাগুলোকে পুরো আরম্ভ করলে না যাবো করতে কোনো যাওয়ার রাস্তা নেই এই ধরনের যখন অবস্থা তখন তাদেরকে নিষেধ করা হলো বলছেন তোমাদের বলছেন এখানে বলছেন এখানে বলছে এই সব সমস্ত আটকে গেছে যখন জায়গা সমস্ত তারা অনল দিয়ে পড়াবার চেষ্টা করছে যাই হোক তাদেরকে নিবৃত করা হয়েছিল এখানে বালকগণের পিতামাতাই বন্ধু পরম পক্ষই বন্ধু স্ত্রীলোকের প্রতিবন্ধ ইত্যাদি এভাবে তাকে বোঝানো হয়েছিল তারপর তারা বিবাহ করেছিলেন এক কন্যাকে আমি আগে প্রসঙ্গে তুলেছিলাম পচেতাগণ যখন পৃথিবীর রুজুদি হস্ত তখন এরকম ধরনের অবস্থা পচেতাগণ এ করছেন এখানে যে কন্যার কন্যাকে আমি বলেছিলাম ইন্দ্র রক্ষা করেছিলেন মুখে বুড়া আঙুল দিয়ে অমৃত দিয়ে প্রমলোচা যে নামক যে কন্যা তাকে সেই কন্যা সোমরাজ সান্ত্বনা প্রদান করে হ্যাঁ, প্রমলোচা নামনি অপ্সরা না প্রমলোচা নামনি অপ্সরা সঙ্গে অপ্সরা সে সুন্দরী এই কন্যাকে প্রচেতাগ দেহকে দান করে গেছিলেন অর্থাৎ প্রমলোচা আর একটা ঋষি ছিল তার ঔরসে যে কন্যা হয়েছিল সেই কন্যাকে প্রমলোচা হলো মা তাকে সেই কন্যাকে তাদের হাতে দিয়ে বললে তাদের পানিগ্রহণ করতে বললেন অর্থাৎ বিবাহ করতে বললেন সেই অপ্সরার গর্ভে যে কন্যাগুলো যে যে এই যে প্রমলোচা কন্যা তার গর্ভে যে হয়েছিল কন্যা তাকে এই প্রচেতাগণ বিবাহ করলেন প্রচেতাগণ দশজন আর এই অপসরার গর্বে প্রচেতাগণের ঔরসে প্রচেতস দক্ষ উৎপাদন হয়েছিল অর্থাৎ আমি যেটা আগে বলেছিলাম যে চাক্ষুষ মন্নন্তরে আর যখন সে ওই ছাগমুণ্ড ছিল সেটাকে ছেড়ে দিলেন শঙ্কর ভগবানকে চরণে অপরাধ হয়েছিল সেই অপরাধগুলোকে কাটাবার জন্য সে স্তুতি করেছিলেন বটে কি অন্তর থেকে একেবারে অপরাধ নির্মূল হয় নাই সেই জন্য আবার সেই চাক্ষুষবন্ধনটা সেই দেহ ত্যাগ করে আবার এখন এইখানে এই অপসরার গর্ভে প্রচেতাদিগের ঔরসে প্রচেতস দক্ষ উৎপন্ন হন যার প্রজাপতিত্বে এই জগৎ পূর্ণ হয়েছে এই জগতে যত ছাগল ঘেরা গরু ভৈষ যত সর্প যত প্রাণী আছে সব এই যে দেখছেন এইখানে প্রজাপতি প্রচেতস দক্ষ এর দ্বারা হয়েছিল প্রচেতস দক্ষ এখন বিশাল ভজন করবার জন্য তপস্যা করবার জন্য তপস্যার বলেতে ক্ষমতা আসবে সেই জন্য তপস্যা করবার জন্য চলে গেছিলেন অঘমর্ষণ নামে একটা তীর্থ আছে বিন্ধ্যাচলের কাছে সেখানে তিনি তীব্র তপস্যা করেছিলেন বিশাল তপস্যা করে ভগবানকে সন্তুষ্ট করেছিলেন তিনি যে সমস্ত স্তুতির দ্বারা ভগবানকে সন্তুষ্ট করেছিলেন কখনো কখনো কার্যগতিকে আমি এখানে ভাগবত কথা প্রসঙ্গে তুলেও ছিলাম এখানে তিনি এই যে তপস্যা করেছিলেন তপস্যার দ্বারা ভগবানের প্রজা সৃষ্টির জন্য কৃপা ভগবানের কৃপা অনেকেই লাভ করে কিন্তু ভগবানের বিশুদ্ধ ভক্তি করবার জন্য যে ব্যবস্থা সেটা সবাই পারে না এইখানে আমরা দেখলাম ইনি তপস্যা করেছেন তিনি তপস্যা করে ভগবানের কাছ থেকে সংসার কি করে করা যায় বেশি করে এই বর মাংছেন তার তপস্যার উদ্দেশ্য কি এখানে তপস্যার উদ্দেশ্য প্রজাপত্য বিস্তার করবেন প্রজাপতি তিনি এইভাবে তিনি স্তপ করেছিলেন তপ করে ভগবানকে সন্তুষ্ট করেছিলেন আর তার দ্বারা তিনি এই জগতে এই প্রজাপতি বিস্তার করেছিলেন বিভিন্ন বিভিন্ন বিশাল এই যে যত সব প্রজা সৃষ্টি হয়েছে সেগুলো সব তার দ্বারাই হয়েছে মানব সৃষ্টি করেছিলেন তারপর অনেক অনেক তারপর অন্যান্য অন্যান্যভাবে সৃষ্টিকর্ম চালিয়েছিলেন আর যেহেতু এই সৃষ্টিকর্ম বাড়ছিল না তারপর অন্য পদ্ধতি গ্রহণ করে বা সৃষ্টি বর্তমানে বর্তমান পদ্ধতিতে বাড়ছে আলোচনা প্রসঙ্গে আমি বলেছিলাম যৎসক্ত ইয়দাতাম বাদিনাম বৈ বিবাদ সংবাদ ভুবো ভবন্তী কুর্বন্তি চৈষাম মুহুরাত্মমোহম তস্মৈ নম অনন্ত গুণায় ভুমনে এখানে এই সব স্তুতির দ্বারা ভগবানকে স্তুতি করছেন মানে ভগবানকে সন্তুষ্ট করছেন যার শক্তির দ্বারা বাদ বিবাদ চলে থাকে এই জগতে বিবাদ সংবাদ হুব ভমন্তি কুরবন্তি চৈষা মোহরাত্মা মোহম যার দ্বারা এই সমস্ত জগতের লোকরা যা শক্তিতে শক্তি পেয়ে করে অথচ নিজেরা মোহপ্রাপ্ত হয় বুঝতে পারে না তস্ময়ী নম অনন্ত গুণায় ভগ্নি অনন্ত গুণের আকর সেই ভগবানকে আমরা দণ্ডবোধ করি এইভাবে স্তুতি করেছেন করে সন্তুষ্ট করেছেন করার ফলেতে তার প্রজাপতি দক্ষ বিষ্ণুর মায়া মায়াশক্তি বর্ধিত শক্তি হল ভগবানের কৃপা দুরকম হয় একটা হচ্ছে বাস্তব কৃপা অনেক সময় বঞ্চনাও করেন প্রজাপতি দক্ষ বিষ্ণু মায় বিষ্ণুর মায়ায় বর্ধিত শক্তি হইয়া এখানে ওই কথাটা বলা রয়েছে বিষ্ণুর মায়ায় বর্ধিত শক্তি বিষ্ণুর মায়া শক্তির দ্বারা বর্ধিত কি মানে পাওয়ার পেয়ে শক্তি পেয়ে পাঞ্চজন্যের গর্ভে যে পাঞ্চজনী নিজমান নামক যে কন্যাটা যার সঙ্গে তার বিবাহ হয়েছিল প্রম্লচার যে কন্যা তার সঙ্গে তার গর্ভে অযুত পুত্র উৎপাদন করেছিলেন তারা সকলেই দক্ষের যে ক্ষমতা শক্তি সেরকম নিজের অনুরূপ ছেলে পেলে হয়েছিল তাদের অযুত পুত্র আপনাদের মধ্যে সন্দেহ হবে অযুত পুত্র কি করে হলো আমরা আমাদের যেরকম স্ট্যান্ডার্ড সেরমভাবে আমরা বিচার করি কিন্তু ওটা ওরকমভাবে বিচার করলে চলবে না তাদের পুত্র উৎপাদনের নানারকম অন্যান্য সব পদ্ধতি ছিল এগুলো সব ভাগবতের বিভিন্ন স্থানে আছে অনেকে সন্দেহ প্রকাশ করেন সেই জন্য বলছেন দক্ষের এই পুত্ররা ক্ষমতা লাভ করবার জন্য পূজা সৃষ্টির জন্য তারা পশ্চিম দিকে গমন করলেন সিন্ধু নদ ও সমুদ্রের সঙ্গম যেখানে আছে পশ্চিম দিকে যে স্থান সেই স্থানে মুনি ও সিদ্ধগণ সেবিত নারায়ণ সরোবর আছে সেইখানে গিয়ে তারা তপস্যা মহাতীর্থর জল স্পর্শে দক্ষতনে নির্মল হয়ে পরমাংশ ধর্মে সঞ্জাত বুদ্ধি হইয়াছিলেন আর সেখানে ভজন করবার চেষ্টা করলেন তথাপি পিতা কর্তৃক পূজা তারা সেই নির্মল জলেতে অর্থাৎ নারায়ণ সরোবরতে স্নান আচমন আদি করে সেখানে ভজন করতে করতে নির্মল হৃদয় প্রাপ্ত হয়েছিলেন তথাপি পিতার যে আদেশ তোমরা ক্ষমতা লাভ করতে যাচ্ছ মনে রেখো তোমাদের প্রজা সৃষ্টি করতে হবে সেই জন্য দক্ষ পুত্রগণ প্রজাপতি বৃদ্ধির জন্য প্রজাপতি বৃদ্ধির জন্য উগ্র তপস্যা করেছিলেন এবং নারদজি মহারাজ যখন দেখলেন এদের হৃদয় নির্মল হয়ে গেছে অথচ পিতার আদেশে প্রেরিত হয়ে এরা প্রজাপতি বৃদ্ধির জন্য চেষ্টা করছে উগ্র তপস্যা করছে এমনি হৃদয় নির্মল হয়ে গেছে তাহলে প্রজা সৃষ্টির জন্য তারা তপস্যায় নিযুক্ত হয়েছে এটা দেখে নারদজি মহারাজ সেখানে উপস্থিত হলেন গিয়ে বললেন তোমরা মূর্খ তোমরা এই সমস্ত রহস্য জানো না কি করে তোমার প্রজা সৃষ্টি করবে এইভাবে তাদেরকে গুপ্ত কূট বাক্যের দ্বারা কূট স্বাস্থ্যের শাস্ত্রের বাক্যের দ্বারা তাদেরকে নিবৃত্তি মার্গেতে পরিচালনা করুন তারা প্রবৃত্তি মার্গে পিতার আদেশে তারা সংসার ধর্ম করে লোকসৃষ্টি বাড়াবেন কিন্তু এখানে নারদজি মহারাজ করলেন কি তাদেরকে কূট বুদ্ধি দিয়ে কূট মানে শাস্ত্রীয় বিচার দিয়ে তাদেরকে বললেন হরিভজনই শ্রেয় অর্থাৎ নিবৃত্তি মার্গে যাওয়াটাই ভালো এইভাবে যখন নারদজি মহারাজের কৃপা পেলেন তখন ওই অর্বুদ পুত্রগণ দক্ষের প্রজাপতি দক্ষের তারা সব আর বাবার কথা শুনল না তারা ভজন করার জন্য চলে গেল সেখানে হরিয়াসগণ হরিয়াসগণ অর্থাৎ এই ছেলেপেলেরা অর্থাৎ আমি বলতে চাইছি এই দক্ষ প্রজাপতির ছেলেপেলেরা অর্বুদ নারদের কূটবাক্য শোভন করে নিবৃত্তি মার্গে চলে গেল এতে সেই খবর চলে এলো কার কাছে বোঝা প্রজাপতি দক্ষের কাছে প্রজাপতি দক্ষের নাম আমি ব্যাখ্যা করেছিলাম প্রজাপতি দক্ষ এই নামটাই হয়েছে জড় জগতের বিষয়তে তিনি দক্ষ অর্থাৎ কর্মকাণ্ডে সংসার ধর্ম ইত্যাদি বিষয়তে তিনি দক্ষ বলে তার নাম দেয়া হয়েছে দক্ষ দক্ষ নামটা এই জন্য দেওয়া হয়েছে সাংসারিক বিষয়ে জড় বিষয়ে দক্ষ এই জন্য আগে থেকেই তার নাম দক্ষ দেয়া হয়েছে সে দক্ষ পূজাপতি এখন সেখানে খবর পেয়ে গেলেন যে আমার অর্বুদ ছেলেপেলেগুলো তাদেরকে নারদজি মহারাজ তার নিবৃত্তি মার্গে পরিচালনা করেছেন ক্ষোভে দুঃখে সে একেবারে রাগে অস্থির হয়ে গেল নারদের ওপর অত্যন্ত রাগ হচ্ছে কোনো মতে নিজেকে সামনে নিলেন বলে কি করবে এখন তো এরকম ধরনের নারদ এরকম করলো মহাবিপদ করে মহাবিপদে বলল তারপরে কি হলো তিনি আরও অনেক পুত্র জন্মদান করলেন পরবর্তী সময় সেই সব পুত্রগণ তারা চিন্তা করলেন আমার বড় ভাইগণ তারা হরজাস্যগণ তারা চলে গেছে পশ্চিম দিকে তাদের পদাঙ্ক অনুসরণ করা আমার উচিত বলে চলে গেলেন সেখানে সেখানে গিয়ে সে নারায়ণ সরোবর জলে গড়ে সবালাস্য এদের নাম হলো পূর্বের নাম ছিল হরজাস্য সবলাস্যগণ এখনকার ছেলে পেলে তারা জন্মেছে সবলাস্য নামে সহস্র ছেলে জন্মগ্রহণ আগে ছিল অর্বুত এখন সহস্র পুত্র জন্ম দিলেন জন্ম দেওয়া পঞ্চজনীর গর্ভে পাঞ্চজনীর গর্ভে সহস্র পুত্র উৎপাদন করলেন তাদেরকে বা সংসার ধর্ম করবার জন্য তেজস্বী হতে বললেন তারা ঠিক তাদের বড় ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করে নারায়ণ সরোবর দিয়ে চলে গেলেন আর এটা এমনই সিদ্ধ জায়গা নারায়ণ সরোবর যদি কোনো একটা দুষ্ট ব্যক্তি যায় সেখানকার জল গোল অপরাধ যদি না করে সেখানকার জল স্নান পান করে কিছুক্ষণ বসে কিছুদিন সঙ্গে সঙ্গে নির্মল নারায়ণ সরোবর এমন পবিত্র সেই জায়গা সেখানে এদের হৃদয় নির্মল হয়ে গেল আর প্রণব মন্ত্র জপ করছে তপস্যা করছিল নারদজি মহারাজ আবার কোথা থেকে চলে এলেন এসে বলবেন হে সবলাস্তগণ তোমরা তোমাদের বড় ভাইরা কত ভালো কাজ করেছি জানো ভগবানের ভজন করে কত নিবৃত্তি মার্গে গেছে তুমি এখানে কি করছো তোমরা এসব কি করছো সংসার প্রবেশ করলে কি শান্তি পাবে নানা রকম কূটবাক্য তারা বোঝালেন ভালো করে তত্ত্ব বোঝালেন বোঝাবার সঙ্গে তারা বললেন আপনি তো ঠিকই বলেছেন কারণ একে পরমংশ ভগবানের নিজজন তিনি বুঝিয়েছেন বোঝাবার পর তার বলে আপনি ঠিকই বলেছেন নারুজি মহারাজ আপনি ঠিকই বলেছেন বাবা আমাদের সংসার করার জন্য পাঠিয়েছে তেজস্বী হওয়ার জন্য আমরা মোটেই সংসার করব না বলে আবার চলে গেলেন তারা গিয়ে বড় ভাই যে লাইনে গেছে আর তা হরিয়াস্যগণ সবলাস্যগণ বলে আমরা ভজন করব ভগবানের কাছে যাব এইবারতে যখন এই খবর যখন না যখন দক্ষ প্রজাপতির কাছে এলো দক্ষ কাঁপতে কাঁপতে রাগে একেবারে চুল ছেঁচে নারদকে বা মেরে ফেলে গালাগাল দিচ্ছে বিভৎস হ্যাঁ তুমি সাধু তুমি কি সাধু তুমি সাধু হলে আমার সংসারটাকে নষ্ট করছো তুমি আমার পূর্বের ছেলেগুলোকে তুমি এত ছেলেগুলোকে সব নষ্ট করলে তুমি নিবৃত্তি মার্গে পাঠালে আবার এই পরের ছেলেগুলোকে সব নষ্ট করলে তুমি সাধু তুমি কি ওরা এখনো পর্যন্ত নিয়ম হলো আগে সংসার করবে সংসারের জ্বালাটা বুঝবে সংসারের বুঝে তারপর সংসার তেতো হবে তারপর প্রবৃত্তি মার্গে থেকে নিবৃত্তি মার্গে যাবে তুই প্রথমেই ওদেরকে পাঠিয়ে দিলে হ্যাঁ তোমার বুদ্ধিশুদ্ধি কি যে আছে বলে গালাগাল দিয়ে অভিশাপ দিয়ে দিলে যাও তুমি কোনো দিন কোনো জায়গায় তিন দিনের বেশি থাকতে পারো না আমার অভিশাপ দিলাম নারজি হেসে বললো ভালোই হয়েছে সাধু যত ঘুরবে ততই তো কৃপা পাবে লোকে এইভাবে অহো অসাধু সাধু নাম সাধু লিঙ্গে নস্তয়া তুমি সাধুর বেশ ধারণ করেছো তুমি কি সাধু বলে গালাগাল অহো অসাধু সাধু নাম লাং সাধু লিঙ্গে নস্তয়া অসাধু কার্যর অসাধু কার্য আর হকানম ভিক্ষুর মার্গ প্রদর্শিত ভিক্ষু ভিক্ষুক মার্গ প্রদর্শিত আর ভিক্ষা করার রাস্তাটা দেখিয়ে দিলে তুমি তাহলে ভিক্ষুক বানিয়ে দিলে সন্ন্যাসী মার্গে প্রবেশ করে দিলে হ্যাঁ এইভাবে গালাগাল দিলেন বলে যাও তুমি তিন দিনের মধ্যে কোনো জায়গায় থাকতে পারবে না তসমাত লোকি সুতে মূড় ন ভবে ভ্রমত পদম বলে এবার কি বলছেন হে মূড়ো তুমি আমার সন্তানদের উচ্ছেদ সাধন করেছ অবদ্ধ আচরণ করে সেই কারণে তুমি সর্বদা পরিভ্রমণশীল হবে কোনো জায়গায় থাকতে পারবে না এক জায়গায় তোমাকে এই অচঞ্চলভাবে ঘুরবে <laughs> বলছে এইভাবে যখন বলা হলো নারজি মাথা পিড়ে নিলেন মাথা পেতে নিলেন অভিশাপ ঠিক আছে তাই হবে প্রজাপতি দক্ষণ কি করেন প্রথমে তো প্রজাপতি দক্ষ এবার নিজের যে পত্নী তার গর্ভে ষাট জন কন্যার জন্ম দেবে বলে পুত্র জন্ম হলেই তার সন্ন্যাস বানিয়ে দিচ্ছে আর পুত্র জন্ম হলো না আপনার হাসার কোনো কারণ নেই তখনকার দিন এরম ক্ষমতা ছিল মরুদগণের যে জন্ম একসঙ্গে কি করে অনু কিভাবে হলো উনপঞ্চাশ মরুদ মরুদগণে জন্ম হলো এটা শুনলে অবাক হয়ে যায় মানুষ বুঝতে পারে না মানুষ বলে এগুলো গল্প করে না তখনকার দিনে এরকম ক্ষমতা ছিল ব্রহ্মা প্রথমে মানুষ সৃষ্টি করেছিলেন মানুষ সৃষ্টি তারপর তামস সৃষ্টি বিভিন্ন রকম বিভিন্ন রকম সৃষ্টির প্রকরণ আছে সেরমভাবে সৃষ্টি করা যায় যাই হোক এখন দক্ষ দক্ষ এবার কী প্রজাপতি দক্ষ কি করলেন ব্রহ্মার অনুরোধে ব্রহ্মার অনুরোধে যে অশ্লিকির গর্ভে ষাটজন কন্যার উৎপাদন করলে কন্যা ষাটজন কন্যা এই ষাটজন কন্যাকে বিভিন্ন ঋষিমুনির কাছে ভাগ করে দিলেন তার মধ্যে কিছু ঋষিমুনি কিছু চন্দ্রমা আদি পেল যে দশটি দশজন দশজন কন্যাকে দিলেন ধর্মকে কশ্যপকে দিলেন তেরোটি কন্যা সাতাশটা কন্যা দিলেন চন্দ্রমাকে হ্যাঁ অপর ভূত অপর ভূত দিলেন অঙ্গিরা হ্যাঁ কৃষাস এই তিনজন মুনিকে দুইটি দুইটি প্রদান করে অবশিষ্ট চারটি তার্ক তার্ককে প্রদান করলেন তার্ক নামক কশ্যপকে কশ্যপকে প্রদান করলেন তার্ক নামক কশ্যপকে প্রদান করলেন এইভাবে কন্যাগুলোকে ভাগ করে দিলেন কন্যাগুলোকে যে ভাগ করে দিলেন এই কন্যাগুলো যাদের পানি যারা এই কন্যাগুলোর পানি গ্রহণ করলেন তাদের সব প্রসঙ্গ আছে তারা কিভাবে সময় চলে যায় এখানে বলছেন এইভাবে এই কন্যাগুলোর অনেক কথা আছে সেগুলো আমরা বিভিন্ন স্কন্ধে আলোচনা করে দেখব কোন কোন জায়গায় কন্যাগুলোর কোথায় বিবাহ হয়েছিল তারা কত সন্তান আদি কী করেছিল সেই সব প্রসঙ্গগুলো আমাদের আসবে এখানে একটা প্রসঙ্গক্রমে এসছে যে দেবতাগণ দেবতাগণকে কোনো কারণে দেবতাগণকে কোনো কারণে দেবগুরু বৃহস্পতি ত্যাগ করেছিলেন এই প্রসঙ্গটা এসে এখানে এখানে এই প্রসঙ্গ আসার ফলে রাজা পরীক সুখদেব গোস্বামীকে সুখদেব গোস্বামীজিকে প্রশ্ন করছেন যে কস্য হেতু আচার্য আচার্যেনাত্মন সুরা এত আচক্ষ ভগবান শিষ্য মানে শিষ্যানাম আক্রমম গুরৌ কস্য হেতু কি কারণে গুরুদেব শিষ্যগণকে পরিত্যাগ করলেন কি কারণে কি এমন কাজ করেছিল দেবগণকে যে দেবগুরু বৃহস্পতি ত্যাগ করলো কি কারণ যদি আমাদেরকে এই ঘটনাগুলো পুরো খুলে বলেন তাহলে ভালো লাগে এইভাবে যখন প্রার্থনা করলেন তখন বাদরায়ণী উবাচ বাদরায়ণী বলছেন যে ইন্দ্র ধনমদে মত্ত হয়ে গেছিলেন ত্রিভু ইন্দ্র স্বর্গের রাজা ত্রিভুবন জয় করেছেন তো গুরু কৃপাতে এখন গুরুকেই চেনেন না এমন ঐশ্বর্য হয়েছে তার এমন সব সমস্ত সেই অবস্থায় সে আর গুরুকে চিনতে পারছে না গুরু দেখছেন সবার মধ্যে আসছেন গুরু সে গুরুকে দেখতে পাচ্ছেন যে সভাতে আসছে দেখেও সিংহাসন থেকে উঠল না সম্মান দিল না বুদ্ধি খারাপ হয়ে গেল এটার জন্য অবশ্য আফসোস করবে ইন্দ্র ভুল করেছে অত আমিও করবো এরম নয় এগুলো সব শিক্ষা দেওয়ার জন্য এগুলো করছেন মণিনাম চ বিভ্রমা ইত্যাদি কথার এই গোপন ব্যাখ্যা নারদজি এই এইসব কথা প্রসঙ্গে আমাদের এখানে এলো যে কি কারণে দেবগণকে ত্যাগ করেছেন প্রসঙ্গ প্রসঙ্গক্রমে এখানে বাদরায়ণী বলছেন যে সেখানে আনন্দ উৎসব চলছিল রাজদরবারে অর্থাৎ ইন্দ্রের যে সভা সেখানে বিভিন্ন রকম সভার ক্রিয়াকর্ম চলছিল হঠাৎ সেখানে দেবগুরু বৃহস্পতি কোনো কারণে আসছিলেন দূর থেকে গুরুদেবকে দেখেও তিনি সম্মান জ্বালালেন না আসন থেকে উঠে বসলেন না দেবগুরু বৃহস্পতি বুঝতে পারলেন এর অভিমান হয়ে গেছে बृहस्पतिम मुनिवरम सुरासुर नमस्कृतम नो উচ্চাচালাসনাদ ইন্দ্র পশ্যন্নপি সভাগতম সবার মধ্যে আসছে জেনেও তাকে সম্মান করলেন না সেই সময় বৃহস্পতি কী করলেন বুঝতে পারলেন যে আমার এই শিষ্যের অভিমান হয়েছে জ্ঞানদান করেছিলেন সব দেবগুরু বৃহস্পতি তিনি চলে গেলেন গিয়ে কি করলেন দেবগণকে পরিত্যাগ করে অদৃশ্য হয়ে গেলেন অদৃশ্য মানে আর তাকে দেবগণ খুঁজে পাবে না অর্থাৎ ইন্দ্র মহারাজ যে মুহূর্তে গুরুদেব অন্তর্ধান হয়ে গেলেন সঙ্গে সঙ্গে সবার মাঝখানে আফসোস করতে আরম্ভ করলেন আমি একটা ভুল করে ফেললাম হঠাৎ সবার সামনেই বলতে আরম্ভ করলেন আমি একটা ভুল করে ফেললাম গুরুদেব এদিকে আসছিলেন আমি উঠে দাঁড়াই নাই তাকে সম্মান করি নাই হঠাৎ গুরুদেব কোথায় চলে গেলেন জানি না পরে তাকে খুঁজে বার করার জন্য চেষ্টা করলেন পায়ে ধরে ক্ষমা চাইবেন পায়ে মাথা রেখে কিন্তু আর তাকে খুঁজে পেলেন না তিনি অদৃশ্য হয়ে গেলেন তার যোগ বলে তিনি তার অভিমানকে অভিমানকে নির্বাপিত করার জন্য অন্তর্ধান করলেন অর্থাৎ তাকে কি খুঁজে পাবে না তাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না তখন পাগল হয়ে গেল দেবতারা কেন যাগ যোগ্য যা কিছু করা যা কিছু অনুষ্ঠান গুরুদেব ছাড়া হবে না দেবগুরু বৃহস্পতি ছাড়া সেই সময়তে তারা বলছেন ব্রহ্মা তাদেরকে অত্যন্ত ভৎসনা করলেন তোমরা ঠিক করনি অহৌবত বলছেন তোমরা ব্রহ্মাজির কাছে যখন গিয়ে তারা প্রার্থনা করলেন যে আমরা ভুল কাজ একটা করে ফেলেছি কি করা যায় আপনারা ক্ষমা করুন দয়া করে তখন ব্রহ্মা তাদেরকে অত্যন্ত ভৎসনা করলেন তোমরা ভালো কাজ করো নাই এখন দেবগুরু বৃহস্পতিকে কি করে পাবে ও তো অত্যন্ত অসন্তুষ্ট হয়েছে তোমাদের উপর অন্তর্ধানে চলে গেছে এখন তোমাদের খারাপ দিন চলে এলো তোমাদের এখন অত্যন্ত খারাপ দিন জেনে রেখো গুরু যার উপর অসন্তুষ্ট হয় তার কোনো রকম কোনো গতি নাই দেখো দেবতারা শুক্রাচার্য অসন্তুষ্ট ছিল তাদের উপর তাদের কীরকম বিপর্যয় হয়েছিল তারপরে এখন গুরুদেব আচার্যকে সন্তুষ্ট করে তাদের এখন কীরকম অবস্থা এখন তোমরা কিছু করার নেই যতদিন পর্যন্ত গুরুদেব তোমাদের দর্শন না দেবে কোথায় ক্ষমা চাইবে তোমরা যাও ততদিন পূজা কাজ করো ত্রষ্টানন্দন বিশ্বরূপকে তোমরা ভজন করো ততদিন তিনি অত্যন্ত তপস্যায় শ্রেষ্ঠ যাগযোগ্য তপস্যা শ্রেষ্ঠ ব্রাহ্মণ তাকে গিয়ে প্রার্থনা করো তিনি যদি রাজি হন তাহলে তোমাদের যাগযোগ্য তিনি করিয়ে দেবেন এইভাবে গোলে সব দেবতাগণ ব্রহ্মার কথাতে তার কাছে গিয়ে প্রার্থনা করেছিলেন এইসব প্রসঙ্গ আমরা আমরা সন্ধ্যাকালীন অধিবেশনে আলোচনা করব এখন সময়ের অবসানের জন্য আলোচনা পুরো এই সন্ধ্যাবেলা সায়ংকালীন অধিবেশনে এইসব কথা পূর্ণ আলোচনা করব যচ্চক্তবদতাম বাদিনাম বিবাদ সংবাদ ভুবো ভবন্তি कुर्वन्ति चैषां मुहुरात्ममोहम् तस्मै नमो अनन्तगुणाय भुम्ने वाञ्छाकल्पदुर्वस्य कृपा सिन्धु व्यवच पतितानं पावन भविष्णभ्यो नमो